বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রাণপ্রিয় দর্শক আমরা বিগত অধিবেশনগুলোতে আল্লাহর উপর ভরসা নিয়ে কথা বলেছি নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহকে শিক্ষা দিচ্ছেন ইদা সাল তাফাস আলিল্লাহ তুমি যদি কোনো কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও ওয়াইজাস্তান বিল্লাহ কোনো সহযোগিতার প্রয়োজন হলে আল্লাহকে খোলে বলো তুমি আল্লাহর কাছে চাও তুমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাও আর তার কারণও আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করলেন ওয়া আল্লাম জেনে রাখো আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালহু ওয়া আলম আন্নাল উম্মাতা আলা লাম বললেন জেনে রাখো যদি সকল ওম্মত মানুষ এবং জিন সকলেই যদি একত্রিত হয় এবং তোমার উপকার সাধন করতে চাই তোমার উপকার করতে চাই কোনো কিছু উপকার করতে চাই কিন্তু তারা কিছুই করতে পারবে না কোনো উপকার করতে পারবে না ততটুকুই করতে পারবে যতটুক মহান রবুল আলমিন তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন সুহান সুপ্রিয় দর্শক এতটুক অংশ এই অংশটুক যদি আমরা খেয়াল করি যে মহান রবুল আলমিন যতটুক আমার জন্য লিখেছেন ততটুকুই আমার শুধু হবে তাহলে আমি যদি হাজারো কারোর কাছে ধর্ণা দেই কারোর উপর ভরসা করি তাহলে ততটুকুই হবে যতটুক মহানরবুল আলমিন আমার জন্য লিপিবদ্ধ করেছেন পক্ষান্তরে আপনি এমন বিষয় যেই বিষয়টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেই বিষয়ে যদি আপনি কাউকে ধর্ণা দেন তাহলে এখানে মহা বড় অন্যায় আপনি করে বসলেন যেটিকে শরীয়তের পরিভাষায় শির্ক বলে অতএব আপনার আল্লাহর প্রতি ভরসার যে দিকগুলি সে দিকগুলি সঠিক হতে হবে প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা করছিলাম যে একমাত্র ভরসা হবে আল্লাহর জন্য এবং আল্লাহর ভরসার সাথে সাথে কাউর উপর এমন ভরসা করা যে ভরসা একমাত্র মহানবুল আলমিনের উপর করা হয় এই ধরনের কেউ যদি করেন তাহলে তিনি বড় ধরনের অন্যায় করলেন এবং তার আমল নষ্ট করলেন সুপ্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবারও তিনি ইবনে আব্বাস রদি আল্লাহ বলছেন জেনে রাখো যে কেউ যদি তোমার ক্ষতি করতে চাই তাহলে বিন্দু ক্ষতি করতে পারবে না ইল্লা বিষয়ীন কদ কতাবাল্লাহ আলাইকা আর যে অংশ তিনি লিখে রেখেছেন তোমার ক্ষতির দিক তোমার খারাপের দিক সেটি ঘটবেই সেটি হবে রুফিয়াতিল আকলাম তোমার ভাগ্যগুলি বিবদ্ধ হয়ে গেছে এবং ওয়াজাফাতি সহফ যে লহেল মাহফুদে তোমার ভাগ্য লেখা হয়েছে সেখানে কালি শুকিয়ে গেছে কারণ তোমার ভাগ্য লিপিবদ্ধ অতএব তুমি ভরসা একমাত্র আল্লাহর উপরেই করবে সুপ্রিয় দর্শক আমাদের যথেষ্ট হতে পারে এই হাদিসটি আমাদের জীবনের মোড়কে চেঞ্জ করতে যখন আমরা কোনো কিছু চাই আমি মানুষের কাছে ততটুকুই চাইতে পারি যতটুকু তিনি দিতে পারেন এমন কিছু এমন বিষয় যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না যদি কোনো সৃষ্টির উপর এই ধরনের নির্ভরশীল হয় এই ধরনের আস্থা কেউ রেখে থাকে তাহলে এর নামই বলা হয় শিরিক যেগুলো সমাজে আমরা তার কিছু নিদর্শন দেখতে পাই সন্তান হচ্ছে না কারো কাছে যাওয়া বিপদ দূর হচ্ছে না কারো কাছে যাওয়া চাকরি হচ্ছে না অন্য কারোর কাছে যে ধর্ণা দেওয়া আল্লাহকে ছেড়ে এই ধরনের কাজগুলো আমাদের সমাজে কখনো কখনো আমরা দেখি যেগুলো শরীয়ত বিরোধী এবং একজন মেন কখনোই করতে পারে না আপনাকে যদি এই কথা বলা হয় যে আপনি আপনার প্রয়োজনগুলো মসজিদে এক সময় চাচ্ছিলেন কিন্তু সেগুলো পূর্ণ না হওয়ার ফলে মসজিদ ছেড়ে কোনো এমন এলাকাতে গেলেন এমন স্থানে গেলেন যেই স্থানটি মূলত শরীয়ত সম্মত নয় শরীয়তে এ ধরনের কোনো তার নমুনা নাই আপনি এ ধরনের স্থানে অথবা এ ধরনের কোনো ব্যক্তির কাছে যদি যেয়ে থাকেন তাহলে আপনি শরীয়তে মস্ত বড় অন্যায় করলেন এই সম্পর্কে আপনার আবারও ভাবা উচিত আবারও সঠিক দিক নির্দেশনা নেওয়া উচিত প্রাণপ্রিয় দর্শক আমরা এতটুকু সেটা বলতে চেয়েছি যে আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হবেন এবং সঠিক পদ্ধতিতে হবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যারা মহানবুল আলমিনের কাছে তৌফিক কামনা করেছেন তিনি তাদেরকে তৌফিক দিয়েছেন আর যাদেরকে তিনি তৌফিক দিয়েছেন তারা হলেন মমিন তারা হলেন মুত্তাকি আর তারা একমাত্র আল্লাহর উপরই ভরসা করেন এ ধরনের আয়াত বহু মহান রবুল আলমিন তিনি শিক্ষা দিচ্ছেন সুরত আল ইমরানের একশত তিহাত্তর নম্বর আয়াতে ওয়াকল হাসবুন ওয়াকিল তারা এই কথা বলতেন যে ওয়াকলু তারা বলেন হাসবুন আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং ওয়ানি ওয়ানিমাল ওয়াকিল কার্য সম্পাদনকারী হিসেবে ওয়াকিল হিসেবে তিনি সর্ব উত্তম তাহলে মোমিনদের এটি কথা তারা মোমিনরা সর্বদাই তার এ তাওয়াক্কুলকে আল্লাহর উপর সবে দিবে তিনি আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ তিনি আমাদের জন্য যথেষ্ট তাহলে তিনি যদি আমার জন্য যথেষ্ট হন তাহলে আর কার কি প্রয়োজন আছে যে নয় অন্য কাউকে ধর্ণা দিতে হবে অন্য কারো আমাকে ভরসা করতে হবে কোশ্চিন কারো কোনো প্রয়োজন নাই সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের তওয়াক্কুলকে সঠিকভাবে বুঝতে হবে মোহানরবুল আলমিন সুরত আল ইমরানের একশত উনষাট নম্বর আয়াতে তওয়াক্কুল সম্পর্কে কথা বলেন পশাউরুহম ফিল আমর যে তোমরা কোনো বিষয়ে পরামর্শ করো পরামর্শ করাতে এটি নবীর সুন্নত নবী মুসাল্লাহ আলু সাল্লাম সাহাবিদেরকে তিনি পরামর্শ করতেন যখন কোনো এই ধরনের বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন হতো নবী সাল্লাহ আলী আসাল্লাম সাথীদেরকে নিয়ে বসতেন এবং তাদের কাছে পরামর্শ নিতেন আজকে আমাদেরও উচিত আমরা যারা ছোট মানুষ আছি যারা আমাদের বড় যারা সম্মানী মানুষ যারা আমাদের মুরব্বী মানুষ তাদের কাছে পরামর্শ নেওয়া এটি সুন্নতি আমল পরামর্শ নেওয়া মহানবুল আলমী বলছেন ওসাবির হুমফিল আমর বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ গ্রহণ করো পরামর্শ নাও ফয়দা আজম তাফাতাওয়াক্কাল আল্লাহ আর যখন তুমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাও যেটা সেটি করতে হবে আল্লাহর উপর সোপে দাও মানে একটি বিষয়ে আমি পরামর্শ গ্রহণ করলাম যে আজকে আমি বিদেশে যাব। এখন বিদেশে যাওয়ার পরামর্শ আপনার কাছে গ্রহণ করলাম যখন আপনি গ্রহণ করেছেন আর সেই ভারটি রবের কাছে দিয়ে দেওয়া যে আমি যেহেতু বিদেশে যাব সঠিক পরামর্শ পেয়েছি হতে পারে আপনি পাঁচজনকে প্রশ্ন করেছেন যে এখন আমার অফার আছে সৌদি আরবে যাব আমার অফার আছে ইংল্যান্ডে যাব এখন কোন ক্ষেত্রে আমার ভালো হবে আমি নিজেও জানি না এখন আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি পাঁচজনের কাছে পরামর্শ চেয়েছেন পাঁচজনের মাঝে আপনাকে তিনজনই পরামর্শ দিয়েছেন সৌদি আরব যান কারণ সেখানে আমরা খুব ভালো করে জানি যে সেখানে ইসলামকে মানার জন্য গ্রহণ করার জন্য অতি সহজ এবং ইসলামকে গ্রহণ করার জন্য অন্য কান্ট্রিগুলোতে বড় কঠিন আমি কথা বলছি না যে সেখানে ইসলাম নাই আমি কথা কখনো বলিনি বরং কথা বলেছি যে কোনো ক্ষেত্রে সহজ হবে কোনো ক্ষেত্রে কঠিন হবে যে ক্ষেত্রে সহজ হবে সেটি গ্রহণ করা এখন যখন আপনাকে পাঁচজনের মাঝে তিনজন পরামর্শ দিয়েছেন যে আপনি সেখানে যান আপনার উচিত হবে যে আপনি এখন দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং এই ভারটি আল্লাহর উপর দিয়ে দেন অতাওয়াক্কাল আল্লাহ মোহানবুল আলমী তার নাবিকে শিক্ষা দিয়েছেন যে আপনি পরামর্শ গ্রহণ করুন আর যেটিতে আপনি দৃঢ় মনোবল নিয়ে কোনো বিষয়ে আপনি আগিয়েছেন সেখানে আল্লাহর উপর সঁপে দেন এবং আপনি সেই কাজটি করুন সুপ্রিয় দর্শক তাহলে এটি হলো মমিনদের ভরসা আল্লাহর উপর মমিনরা সর্বদাই ভরসা রাখবেন আমরা সংক্ষেপে আর কয়েকটি কথা বলবো আমাদের এই বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের যে বাধাগুলি কেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না কোন সমস্যা আমাদেরকে পিছিয়ে দেয় কোন সমস্যা আমাদেরকে পদ ভুলিয়ে দেয় কোন সমস্যা আমাদেরকে বিপদগামী করে ফেলে আল্লাহর উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে তার কয়েকটি শুধু আমরা কারণ বলবো যেই কারণগুলোতে আমরা পিছিয়ে পড়ি তার মাঝে প্রথম কারণ হলো আল জাহাল অজ্ঞতা আল্লাহর ব্যাপারে অজ্ঞতা মানুষ যখন আল্লাহর ব্যাপারে অজ্ঞতা হবে অর্থাৎ আল্লাহ তালা তার জন্য সব লিপিবদ্ধ করেছেন এ অংশ তিনি জানেন না আল্লাহ তালা সব কিছু করতে পারেন এ অংশ ভালো করে তিনি বুঝতে পারেননি হতে পারে মানুষ আমাকে করে দিতে পারে কারণ আজকে অসংখ্য নাম পাই যেগুলো আসলে শরীয়ত বিরোধী নাম যেমন কাউর ক্ষেত্রে তিনি ওলি তিনি অলি ছাড়া আর অন্য কেউ অলি নাই ইত্যাদি কথাগুলো আমাদের সমাজে আছে তিনি হলেন অমুক একটা টাইটেল দেওয়া হয়েছে এবং টাইটেলটি বড় ধরনের টাইটেল তিনি মনে করেন এবং তার কাছ থেকে কিছু রবের সাথে হট কানেকশনের মাধ্যমে কিছু এসে থাকে সুপ্রিয় দর্শক যে কানেকশনগুলো আজকের সমাজে আমরা শুনছি আজ থেকে শত বছর আগের এ ধরনের কানেকশনের কথা আমরা শুনিনি যে একমাত্র তিনিই অলি এ ধরনের কথা কিন্তু আমরা আদৌ শুনিনি বরং আল্লাহ তালা অলির কথা বলেছেন আমানু যে আল্লাহর ওলি হলো তারা যারা ইমান এনেছে ইমানের গুণ থাকবে তাহলে আমি যদি ইমান এনে থাকি এবং আল্লাহকে ভয় করে থাকি তাহলে আমি আল্লাহর অলি তবে এ কথা বলতে পারি না যে আমি একমাত্র আল্লাহর অলি আপনি আল্লাহর অলি নন অথবা আমি ছাড়া কেউ আল্লাহর অলি নয় কেউ আল্লাহর অলি নাই এ কথা আমি বলতে পারি না সুপ্রিয় দর্শক বরং যারা ইমান এনেছেন এবং সৎ কাজ করেন আল্লাহকে ভয় করেন তারাই প্রকৃতপক্ষে আল্লাহর অলি এই জন্য আল্লাহর অলির জন্য পরিচয় বহন করবে এ ধরনের কিছু নাই আজকের সমাজে এই ক্ষেত্রে আমরা ভুল বুঝি যখন বলা হয় অমুকের এ ধরনের পাওয়ার আছে এবং তার কাছে কানেকশন আছে রবের সাথে এবং তিনি বলে দেন যে আমার হাতের সাথে নওজুবিল্লাহিক যে কথাগুলো আমরা শুনে থাকি আমাদের এতটুকু যথেষ্ট হতে পারে সুপ্রিয় দর্শক আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে জাহাল যেটি মূর্খতা এর ফলে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুলকে হারিয়ে ফেলে অন্যের উপর তাওয়াক্কুল করে মহান রবুল আলমিন এ সম্পর্কে সুরাত জুমারের সাতষট্টি নামা আয়াতে ইরশাদ করেন ওমা কদারুল্লাহ কদেরে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি মহানরবুল আলমিনের যে মান মহানরবুল আলমিনের যে কর্তৃত্ব মহানরবুল আলমিন যে কাজ করতে সক্ষম এ মাপে মহানরবুল আলমীকে ভাবেনি তার যে সম্মান ছিল সে সম্মান দেখাতে পারেনি কারণ জ্ঞানের বিষয়টি এটি আমাদেরকে বাকি অংশগুলো করতে বাধ্য করে আর জ্ঞানটি যদি পরিপূর্ণ হয় তাহলে বাকি অংশগুলো অটোমেটিকলি সঠিক পথে চলে আসে সঠিক হয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা বিরতির পরে আবারও আপনাদের সাথে ফিরে আসব এবং আমরা আলোচনা করব যে তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদেরকে বাধা দেয় যে বিষয়গুলির ফলে আমরা উল্টো পথে চলি সেই বিষয়গুলো সংক্ষেপে আমরা আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মানবতার পথ প্রদর্শক আল আনুল করিম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর আনকারী تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আমরা ব্রেকের পরে আবারও যে বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয়টি পূর্ণ করব আমাদের কথা হচ্ছিল আল্লাহর উপর ভরসা নিয়ে এবং বিরতির আগে যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে যে বিষয়গুলি আল্লাহর উপর ভরসা রাখতে অথবা ভরসা করতে আমাদের বাধা দেয় বাধা হয়ে দাঁড়ায় সে বিষয়গুলির মাঝে প্রথম বিষয় আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে জাহালাত মানে অজ্ঞতা মূর্খতা মানুষ যখন আল্লাহ সম্পর্কে অজ্ঞ হয়ে পড়ে আল্লাহকে সঠিকভাবে মাপতে না পারে আল্লাহর মর্যাদা বুঝতে না পারে তখন সে ভুল করে বসে মোহানবুল আলমিন সুরত জুমারের সাতষট্টি নম্বর আয়তে ইরশাদ করেন ওমা কদারুল্লাহ হাক্ক কদরে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি আর এই মর্যাদা দেয়নি যারা তারা হলো বেদিন কারণ তারা মর্যাদা দিতে না পেরে আল্লাহকে গ্রহণ করে নেয়নি এর পরে যারা তারা হলেন ইমানের ক্ষেত্রে যারা দুর্বল এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান যাদের স্বল্প তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেননি তাদের উচিত মহানরব্বুল আলমিন সম্পর্কে আরও সঠিক ধারণা রাখা আর যখন মহানরব্বুল আলমিন সম্পর্কে ধারণা রাখবেন তখন তার রুবিয়াত আল্লাহ যে রব তিনি যে আমাদেরকে পরিচালনা করেন তিনি আমার পরিচালক তিনি আমাকে পরিচালনা করেন আমাকে চালনা শক্তি দান করেন আমাকে যত ধরনের চালনা শক্তিতে বাধা সেগুলোকে তিনি দূর করেন তাহলে এ সম্পর্কে যিনি জ্ঞান অর্জন করবেন তিনি কখনো অন্যের উপর ধর্ণা দিতে পারেন না অন্যের উপর ভরসা করতে পারেন না এই জন্য আল্লাহর রুবুবিয়াত সুরা ফাতেহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আর যিনি হলেন রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ আকবার আপনি বিশ্ব জাহানের মাঝে ছোট্ট একটু বিন্দু মহানবুল আলমিন আপনাকে শুধু পরিচালনা করেন না বরং এই পৃথিবীতে যা কিছু আমি দেখছি আর যা দেখি না যা কিছু আছে সব কিছুর কন্ট্রোলার যিনি তিনি হলেন রব যখন একজন মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে তখন তিনি কখনোই এ ধরনের অন্যায় লিপ্ত হতে পারেন না তিনি কখনোই অন্যের উপর ভরসা করতে পারেন না তাহলে এই পয়েন্ট আমাদের ঠিক থাকতে হবে তাহলে তার রুবুইয়াত সম্পর্কে তিনি যে রব পরিচালক পরিচালনার এই দিকটি সম্পর্কে তাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে অনুরূপভাবে তিনি যে আসলে উপাস্য আমার আসল উপাস্য যদিও পৃথিবীতে অনেক উপাস্য আছে একটি গাছের সেখানে ইবাদত করা হয় সেখানে নত দেওয়া হয় সেটি একটি উপাস্য অনুরূপভাবে বলা যেতে পারে যে কারো কাছে যে সেখানে সেজদা দেওয়া হচ্ছে সেও একজন উপাস্য যেহেতু তাকে সেজদা দেওয়া হচ্ছে তার ইবাদত করা হচ্ছে কারোর নিকট যে চাওয়া হচ্ছে এমন যিনি যেটি রব দিতে পারেন আল্লাহ দিতে পারেন সেও একজন উপাস্য তাহলে পৃথিবীতে সঠিক উপাস্য হলেন আল্লাহ এ সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে এবং তাওয়াক্কল করা আমি আল্লাহ ছাড়া কারোর উপর তাওয়াক্কল করতে পারি না একমাত্র তাওয়াক্কল হবে আমার আল্লাহর উপর এই অংশ যখন তিনি সঠিকভাবে বুঝতে পারবেন তখন আদৌ ভুল করবেন না সুপ্রিয় দর্শক তাহলে আমরা আশা করছি যে আপনি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন যে আমরা ভুল কোথায় করি এজন্য আমাদের ইসলাম নিয়ে স্টাডি করা অতি প্রয়োজন আপনি পৃথিবীর যে বিষয়গুলিকে পছন্দ করে নিয়েছেন যে শিক্ষায় আপনি অর্জন করুন না কেন আপনাকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে অন্তত আপনার রবকে চেনার জন্য অন্তত মহান রব্বুল আলমিনের কাছে নাজাদ পাওয়ার জন্য প্রাণপ্রিয় দর্শক অনুরূপভাবে মহানবুল আলমিন অসংখ্য নাম আছে সেই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা বিহা আল্লাহর অনেক নাম আছে সে নামগুলো ধরে আমরা ডাকতে পারি তাকে কামনা করতে পারি তার নাম হলো রাজ্জাক আমরা এই কথা বলতে পারি আল্লাহ তোমার নাম হলো রাজ্জাক তুমি তোমার বান্দাকে রিজিক দিয়ে থাকো আমার তো এখন রিজিকের সমস্যা হচ্ছে আমার জীবন জীবনযাপনের সমস্যা হচ্ছে তুমি আমাকে আমার জীবিকার ব্যবস্থা করে দাও প্রাণপ্রিয় দর্শক এক্ষেত্রে মহানরবুল আলমিন অবশ্যই আপনি যদি সঠিকভাবে আপনার কথায় যদি সত্যবাদী হয়ে রবকে আপনি আহ্বান করেন মহানরবুল আলমিন আপনার ডাকে সাড়া দেন প্রিয় দর্শক আমরা বলছিলাম তাহলে এই গুরুত্বপূর্ণ অংশ আপনার মাঝে সঠিকভাবে ধারণা থাকতে হবে আপনার মাঝে জ্ঞান থাকতে হবে কি পদ্ধতিতে আল্লাহর প্রতি ভরসা করা হয় এই অংশ আপনার মধ্যে ঠিক থাকবে এরপরে আমরা বলবো দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো অহংকার করা নিজকে একটু বড় মাপের বোঝা অনেক সময় অন্যের চেয়ে বড় মাপের একটু অহংকার ভাব আসা এটি কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি করে এবং এটি মমিনের জীবনে আদৌ হওয়া উচিত নয় এই অহংকার করার গুণটি যে নয় আমি এখন শিক্ষা করতে চাচ্ছি না আরে এই সময় আমি শিক্ষা অর্জন করব। আমি তো একজন স্কুলের টিচার আমি ইসলাম শিখবো এখন এই যে আপনার মাঝে যে দুর্বলতা শিক্ষা সম্পর্কে আপনি অহংকার করলেন এখানে অহংকার এটি অনুরূপভাবে সমাজের কাছে আপনি একজন দামি মানুষ সমাজ আপনাকে দাম দেয় কিন্তু এই ক্ষেত্রে আপনি ইসলামী আলোচনা করবেন ইসলামী কিছু কালচার আপনার মাঝে আসবে আপনার সেই মানগুলোতে আপনাকে বাধা দিচ্ছে এটি একটি বড় বাধা এটি একটি বড় বাধা আপনি একজন বড় মাপের মানুষ এই ক্ষেত্রে আপনি এখন ইসলাম নিয়ে স্টাডি করবেন এটি আপনার অহংকারে বাধা দেয় আপনাকে তাহলে অহংকার জিনিসটি অত্যন্ত খারাপ জিনিস এবং মানুষের আমল নষ্ট করার একটি জিনিস যার মাধ্যমে মানুষ অহংকারের ফলে অনেক সময় আল্লাহর উপর ধর্ণা না দিয়ে অন্য কারোর উপর ধর্ণা দিয়ে দেয় এবং অন্যের উপর কারো ভরসা করে প্রাণপ্রিয় দর্শক তাহলে এই ক্ষেত্রে আমাদের ঠিক করতে হবে মহান রবুল্লা আলমিন অহংকার সম্পর্কে কথা বলেন ওলা তমসিফিল আরদে মারাহা তুমি পৃথিবীতে দম্ব ভরে অহংকারে তুমি চলো না কেন ইন্নাকালান কালান তাখরিকাল আর্দ নিশ্চয় তুমি পৃথিবীকে খোড়ে তুমি নিচে যেতে পারো না ওয়ালান্তাবুলগাল জিভাল তুলা এবং যে উঁচু পাহাড় সেখানেও তুমি উঠতে পারো না কারণ তুমি হলো ছোট্ট একজন মানুষ তোমার দ্বারা সব কিছু সম্ভব হবে না তুমি যা চাও অতএব অহংকারের বিষয়ে নবী সাল আলী সাল্লাম তিনি এরশাদ করেন যে যাদের মাঝে কিবর বা অহংকার আছে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না বিন্দু যাদের মধ্যে আছে তারাও জান্নাতে প্রবেশ করতে পারে না অতএব আমাদের মাঝে অহংকারের যে দিকগুলি এই দিকগুলি মুক্ত করতে হবে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে তাহলে এর মাধ্যমে আমরা এই বিষয়টিকে আরও সহজভাবে বুঝতে পারবো এবং আমল করতে পারবো তৃতীয় হলো মানুষের উপর ভরসা করা এবং এমন ভরসা যার মাধ্যমে আমি এই বিষয়টি লাভ করতে পারবো এই ধরনের ভরসা করা যেটি শরীয়ত বিরোধী ভরসা আমরা আমাদের আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে অংশ বোঝাতে চেয়েছি সেটি হলো আল্লাহর উপর ভরসা করার যে মূল জিনিস সেগুলোর মাঝে আমার ভরসা হতে হবে আল্লাহর উপরে আর এমন ভরসা যে ভরসা সব কিছুকে সামিল করে এটি হবে আল্লাহর উপর ভরসা মানুষের উপর ভরসা হতে পারে যেই বিষয়গুলি মানুষ সহযোগিতা করতে পারেন কখন থেকে কর্মর ক্ষেত্রে তিনি আমাকে সহযোগিতা করতে পারেন না সে ধরনের ভরসা আর ভরসার ক্ষেত্রে যে দিকগুলি বাধা সেই বাধাগুলোকে দূর করা প্রাণপ্রিয় দর্শক তাহলে আল্লাহর উপর ভরসা করা নিয়ে আমাদের আলোচনা চলছিল এরপরে আমরা বলতে পারি যে মানুষের উপর ভরসা করার দিকগুলি প্রথম যে কারণ জাহালাত অথবা অজ্ঞতা এটি কাজ করে অনুরূপভাবে অহংকার কাজ করে আর মানুষের উপর যখন আপনি ভরসা করবেন আপনি সঠিক পথ থেকে এমন পথে এখন আপনি চলা শুরু করেছেন যেই পথের শেষ প্রান্ত হলো জাহান্নাম কেউ যদি মানুষের উপর এমন ভরসা সে করে বসে শরীয়তের যতগুলো ইবাদাত আছে ইবাদাতগুলিকে সঠিকভাবে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এরপরে আমরা সর্বশেষ যেটি আমরা বলবো সেটি হচ্ছে হব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা এটিও কিন্তু আমাদের পথ চলাতে বাধা হয়ে দাঁড়ায় পথ চলাতে বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসাটি আমাদেরকে বাধা দিয়েছে মহান রব্বুল আলমিনের উপর ভরসা করাতে মহান রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে আপনি দুনিয়ার মোহ ভালোবাসা এমনভাবে আপনাকে পেয়ে বসেছে যার ফলে দিন থেকে আপনি সরে গেলেন মহান রব্বুল আলমিন সকল ধরনের ইবাদত এমন কি ভরসাটি আজকে অসংখ্য মানুষ আমাদের মাঝে আছেন যারা অর্থের লোভে অর্থের মোহে তারা দিনকে বিক্রি করে ফেলেছেন আজকে অর্থ থাকার ফলে মহানবুল আলমী যে গুণগুলি আলোচনা করেছেন যে অর্থ থাকার পরে যখন তার মাঝে এই নিকৃষ্ট গুণগুলো পাওয়া যাবে আর যার ফলে সে তার পরকালকে হারিয়ে ফেলবে এ ধরনের বিষয়গুলি মহানবুল আলমী সুরাতুল হুমাজাতে আলোচনা করেছেন আল্লাদি জামা মাল ও আদাদা সে অর্থ সম্পদ উপার্জন করবে আর সে গুনে গুনে রাখবে কারণ সে অর্থের জাকাত আদা করবে না এই অর্থে যার হক আছে তাদেরকে হক সে দেবে না সেই অর্থর ভালোবাসা দুনিয়ার ভালোবাসা তাকে পিছিয়ে দিবে পক্ষান্তরে মহানবুল আলম বলেন ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাহুল গুরুর এ দুনিয়ার যে হায়াত জিন্দিগি এটি ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয় প্রাণপ্রিয় উপস্থিতি এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যে বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ বেশ অনেকগুলো পর্বে আলোচনা করেছি যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর প্রতি আমাদের সঠিকভাবে ভরসা করতে হবে যেই পদ্ধতিতে শরীয়ত আল্লাহর উপর ভরসা করা সাপোর্ট করেছে সেই পদ্ধতিতেই আমাদের ভরসা রাখতে হবে আর আনুষাঙ্গিক যতগুলো যে দিকগুলি আমাদের ত্রুটি সেই ত্রুটিগুলো আমাদেরকে মুক্ত করতে হবে আজকে সময়ত দর্শক এবং শ্রোতা আমরা এই বিষয়টি প্রথমে আমার নিজের মাঝে থেকে আমরা শুরু করব কু আংফুসাকুম আহলিকুম নারা এই ক্ষেত্রে আমি যখন আমার নিজকে আল্লাহর প্রতি ভরসা শিক্ষা দেব সাথে সাথে আমার সন্তানাদি ছেলে মেয়ে পরিবারকে শিক্ষা দিব অনুরূপভাবে আমার সাথে যাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক অনুরূপভাবে সামাজিক সম্পর্ক তাদেরকে আমি শিক্ষা দেব এভাবে আমরা আল্লাহর ইবাদাতগুলিকে পরিপূর্ণভাবে আদা করব এবং মহানবুল আলমিন যে ইবাদাতের মাধ্যমে আমলের মাধ্যমে আমার জন্য আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন অনুরূপভাবে ভরসা নিয়ে আমরা কথা বলেছি যখন ভরসার আলোচনা করছিলাম যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন মহানরবুল আলমিন তাদেরকে সুউচ্চ জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে পৃথিবীতে যতদিন আছি আল্লাহর উপর সঠিক ভরসা করার আল্লাহর উপর সঠিক আস্থা রাখার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ আল্লাহ सात क्वेश्चन कुरान करीम তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্যই নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce.